অষ্টম অধ্যায় জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ ত্রিভুবন ধন্য ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় এবে শুন বৈষ্ণব সবার আগমন আচার্য গোসাই আদি যত ভক্তগণ রথযাত্রা রাশি হইল সময় নীলাচলে ভক্তগোষ্ঠী হইল বিজয় ঈশ্বর আজ্ঞায় প্রতি বৎসরে বৎসরে সবে আইসেন রথযাত্রা দেখিবারে আচার্য গোসাই অগ্রে করি ভক্তগণ সবে নীলাচল প্রতি করিলা গমন চলিলেন ঠাকুর পণ্ডিত শ্রীনিবাস যাহার মন্দির হইল চৈতন্য বিলাস চলিল আচার্য রত্ন শ্রীচন্দ্রশেখর দেবী ভাবে যার গৃহে নাচিলা ঈশ্বর চলিলেন হরিষে পণ্ডিত গঙ্গাদাস যাহার স্মরণে হয় কর্মবন্ধনাশ পণ্ডরী কবিদ্যানিধি চলিলা আনন্দে উচ্চস্বরে যারে স্মরি গৌরচন্দ্র কান্দে চলিলেন হরিষে পণ্ডিত বক্রেশ্বর যে নাচিতে কীর্তনিয়া শ্রী গৌর সুন্দর চলিল প্রদ্যুন্ম ব্রহ্মচারী মহাশয় সাক্ষাৎ নৃসিংহজার সঙ্গে কথা কয় চলিলেন উল্লাসে ঠাকুর হরিদাস আর হরিদাস যার সিন্ধুকুলে বাস চলিলেন বাসুদেব দত্ত মহাশয় যার স্থানে কৃষ্ণ হয় আপনে বিক্রয় চলিলা মুকুন্দ দত্ত কৃষ্ণের গায়ন শিবানন্দ সে নাদি লয়া আপ্তগণ চলিলা গোবিন্দানন্দ প্রেমেতে বিহল দশ দিক হয় যার স্মরণে নির্মল চলিল গোবিন্দ দত্ত মহাহর্ষ মনে মূল হইয়া যে কীর্তন করে প্রভূষণে চলিলেন আখরিয়া শ্রীবিজয় দাস রত্নবাহু যারে প্রভু করিল প্রকাশ সদাশিবী পণ্ডিত চলিল শুদ্ধমতি যার ঘরে পূর্বে নিত্যানন্দের বসতি পুরুষোত্তম সঞ্জয় চলিলা হর্ষ মনে যে প্রভুর মুখ্য শিষ্য পূর্ব অধ্যয়নে হরি বলি চলিলেন পণ্ডিত শ্রীমান প্রভু নৃত্যে যে দেউটি ধরেন সাবধান নন্দনাচার্য চলিলেন প্রীতমনে নিত্যানন্দ যার গৃহে আইলা প্রথমে হরি সে চলিলা শুক্লাম্বর ব্রহ্মচারী যার অন্ন মাগি খাইলেন গৌরহরি অকিঞ্চন কৃষ্ণদাস চলিলা শ্রীধর যার জলপান কইলা প্রভু বিশ্বম্বর চলিলেন লেখক পণ্ডিত ভগবান যার দেহে কৃষ্ণ হইয়াছিল অধিষ্ঠান গোপীনাথ পণ্ডিতার শ্রীগর্ভ পণ্ডিত চলিলেন দুই কৃষ্ণ বিগ্রহ নিশ্চিত চলিলেন বনমালী পণ্ডিত মঙ্গল যে দেখিল সুবর্ণের শিহল মুসল জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত হরিষে চলিলা দুই কৃষ্ণরসে মত্ত পূর্বে শিশুরূপে প্রভু যে দুইর ঘরে নৈবদ্য খাইলানি শ্রীহরি বাসরে চলিলেন বুদ্ধিমন্ত খানু মহাশয় আজন্ম চৈতন্য আজ্ঞা যাহার বিষয় হরিষে চলিলা শ্রী আচার্য পুরন্দর বাপ বলি যারে ডাকে শ্রী গৌর সুন্দর চলিলেন শ্রী রাঘব পণ্ডিত উদার গুপ্তে যার ঘরে হইল চৈতন্য বিহার ভবরোগ বৈদ্য সিংহ চলিলা মুরারি গুপ্তে যার দেহে বৈশে গৌরাঙ্গ শ্রীহরি চলিলেন শ্রী গরুর পণ্ডিত হরিষে নাম বলে যারে না লঙ্ঘিল সর্পবিষে চলিলেন গোপীনাথ সিংহ মহাশয় অক্রূর করিয়া যারে গৌরচন্দ্র কয় প্রভুর পরম প্রিয় শ্রীরাম পণ্ডিত চলিলেন নারায়ণ পণ্ডিত সহিত আই দর্শনে শ্রী পণ্ডিত দামোদর আসিছিলা আই দেখি চলিলা সত্তর অনন্ত চৈতন্য ভক্ত কত জানি নাম চলিলেন সবে দিব্য আনন্দের ধাম আইস্থানে ভক্তি করি বিদায় হইয়া চলিলা অদ্বৈত সিংহ ভক্ত গোষ্ঠী লয়া যে যে দ্রব্যে জানেন প্রভুর পূর্বপ্রীত সব লইলা সবে প্রভুর ভিক্ষার নিমিত্ত সর্বপথে সংকীর্তন করিতে করিতে আইলেন পবিত্র করিয়া সর্বপথে উল্লাসে যে হরিধ্বনি করে ভক্তগণ শুনিয়া পবিত্র হইল ত্রিভুবন জন পত্নীপুত্র দাসী গণের সহিতে আইলেন পরানন্দে চৈতন্য দেখিতে যে স্থানে রহে নাসি সবে বাসা করি সেই স্থান হয় যেন শিবৈকুণ্ঠপুরী শুনো শুনো আরে ভাই মঙ্গল আখ্যান যাহা গায় দেব শেষ ভগবান এই মতো রঙ্গে মহাপুরুষ সকল সকল মঙ্গলে আইলেন নীলাচল কমলপুরেতে ধ্বজ প্রাসাদ দেখিয়া পড়িলেন কান্দি সবে দণ্ডবত হইয়া প্রভু জানিয়া ভক্ত গোষ্ঠীর বিজয় আগু বাড়ি বাড়ে চিত্ত কইলা ইচ্ছাময় অদ্বৈতের প্রতি অতি প্রীতিযুক্ত হইয়া অগ্রে মহাপ্রসাদ দিলেন পাঠাইয়া কি অদ্ভুত সে তাহার নাহি অন্ত প্রসাদ পাঠায় যারে কটক পর্যন্ত শয়নে আছিল ক্ষীর সাগর ভিতরে নিদ্রাভঙ্গ হইল মোর নারার হুঙ্কারে অদ্বৈত নিমিত্ত মোর এই অবতার এই মত মহাপ্রভু বলে বারবার এতে কে ঈশ্বর তুল্য যতেক মহান্ত অদ্বৈত সিংহের ভক্তি করেন একান্ত আইলা অদ্বৈত শুনি শিবৈকুণ্ঠপতি আগু বাড়িলেন প্রিয় গোষ্ঠীর সংহতি নিত্যানন্দ গদাধর শ্রীপুরী গোসাই চলিলেন হরিষে কাহারও বাহ্য নাই সার্বভৌম জগদানন্দ কাশী মিশ্রবর দামোদর স্বরূপ শ্রী পণ্ডিত শঙ্কর কাশীশ্বর পণ্ডিত আচার্য ভগবান শ্রীপদ্যুন্ম মিশ্র প্রেম ভক্তির প্রধান পাত্র শ্রী পরমানন্দ রায় রামানন্দ চৈতন্যের দ্বারপাল সুকৃতি গোবিন্দ ব্রহ্মানন্দ ভারতী শিরূপ সনাতন রঘুনাথ বৈদ্য শিবানন্দ নারায়ণ অদ্বৈতের জ্যেষ্ঠ পুত্র শ্রী অচ্যুতানন্দ বাণীনাথ মাহাতি আদি ভক্তবৃন্দ অনন্ত চৈতন্য ভৃত্ত কত জানি নাম কি ছোট কি বড় সবে করিলা প্রয়াণ পরানন্দে সবে চলিলেন প্রভু সঙ্গে বাহ্য দৃষ্টি বাহ্য জ্ঞান নাহি কার অঙ্গে শ্রদ্বৈত সিংহ সর্ব বৈষ্ণব সহিতে আসিয়া মিলিলা প্রভু আঠার নালাতে প্রভু আইলা নরেন্দ্রের আগুয়ান দুই গোষ্ঠী দেখা দেখি হইল বিদ্যমান দূরে দেখি দুই গোষ্ঠী অন্য অন্যে সব দণ্ডবত হই সব করিলা বৈষ্ণব দূরে অদ্বৈতেরে দেখি শিবৈকুণ্ঠনাথ অশ্রুমুখে করিতে লাগিলা দণ্ডপাত সে দূরে দেখি নিজ প্রাণনাথ পুনঃ পুন হইতে লাগিলা প্রণিপাত অশ্রুকম্প মূর্ছা পুলক হুঙ্কার দণ্ডবত বই কিছু নাহি দেখিয়ার দুই গোষ্ঠী দণ্ডবত কেবাকারে করে সবেই চৈতন্য রসে বিহবল অন্তরে কিবা ছোট কিবা বড় জ্ঞানী বা অজ্ঞানী দণ্ডবত করি সবে করে হরিধ্বনি ঈশ্বর করেন ভক্ত সঙ্গে দণ্ডবত অদ্বৈতাদি প্রভু করেন সেই মত এই মতো দণ্ডবত করিতে করিতে দুই গোষ্ঠী একত্র মিলিলা ভালো মতে এখানে যে হইল আনন্দ দর্শন উচ্চ হরিধ্বনি উচ্চ আনন্দ ক্রন্দন মনুষ্যে কি পারে ইহা করিতে বর্ণন সবে বেদব্যাসার সহস্র বদন অদ্বৈত দেখিয়া প্রভু লইলেন কোলে সিঞ্চিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে শ্লোক পড়ি অদ্বৈত করেন নমস্কার হইলেন অদ্বৈত আনন্দ অবতার যত সহ্য আনিছিলা প্রভু পুজিবারে সব দ্রব্য পাশরিলা কিছু না হিসপুরে আনন্দে অদ্বৈত সিংহ করেন হুঙ্কার আনিলু আনিলু বলি ডাকে বারবার হেন সে হইল অতি উচ্চ হরিধ্বনি লোকালোক পূর্ণ হইল হেন অনুমানী বৈষ্ণবের কিদায় অজ্ঞান যতজন তাহারাও হরি বলে কর এ ক্রন্দন সর্বভক্ত গোষ্ঠী অন্য অন্যে গলা ধরি আনন্দে রোদন করে বলে হরি হরি অদ্বৈতেরে সবে করিলেন নমস্কার যাহার নিমিত্ত শ্রী চৈতন্য অবতার মহা ধ্বনি মহা করি সংকীর্তন দুই গোষ্ঠী করিতে লাগিলা ততক্ষণ কোথা কেবা নাচে কেবা কোন দিকে গায় কেবা কোন দিকে পড়ি গড়া গড়ি যায় প্রভু দেখি সবে হইলা আনন্দে বিহবল প্রভুও নাচেন মাঝে পরম মঙ্গল নিত্যানন্দ অদ্বৈত করিয়া কোলাকুলি নাচে দুই মত্ত সিংহ হই হলি সর্ববৈষ্ণবের প্রভু ধরি জনে জনে আলিঙ্গন করেন পরম প্রীতি মনে ভক্তনাথ ভক্তবশ ভক্তের জীবন ভক্ত গলা ধরি প্রভু করেন রোদন জগন্নাথ দেবেরও আজ্ঞায় ক্ষণ সহস্র সহস্র মালা আইল চন্দন আজ্ঞামালা দেখি হর্ষে শ্রী গৌরাঙ্গ রায় অগ্রে দিলা শ্রী অদ্বৈত সিংহের গলায় সর্ববৈষ্ণবের অঙ্গ সিহস্তে আপনে পরিপূর্ণ করিলেন মালায় চন্দনে দেখিয়া প্রভুর কৃপা সর্বভক্তগণ বাহুতুলি উচ্চস্বরে করেন ক্রন্দন সবেই মাগেন বর শ্রীচরণ ধরি জন্ম জন্ম যেন প্রভু তোমা না পাশরি কি মনুষ্য পশুপক্ষী হই যথা তথা তোমার চরণ যেন দেখিয়ে সর্বথা এই বর দেহ প্রভু করুণাসাগর পাদপদ্ম ধরি কান্দে সব অনুচর বৈষ্ণব গৃহিণী যত পতিব্রতাগণ দূরে থাকি প্রভু দেখি কর এ ক্রন্দন তা সবার প্রেমাধারে অন্ত নাহি পাই সবেই বৈষ্ণবী শক্তি ভেদ কিছু নাই জ্ঞান ভক্তিযোগে সবে পতির সমান কহিয়া আছেন শ্রী চৈতন্য ভগবান এই মতো বাদ্যগীত নিত্য সংকীর্তনে আইলেন সবাই চলিয়া প্রভূষণে হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ হেন নাহি দেখি যার না হয় উল্লাস আঠারো নালা হইতে দশ দণ্ড হইলে মহাপ্রভু আইলেন নরেন্দ্রের কুলে হেন কালে রামকৃষ্ণ শ্রীযাত্রা গোবিন্দ জল কেলি করিবারে আইলা নরেন্দ্র হরিধ্বনি কোলাহল মৃদঙ্গ কাহাল শঙ্খভেরি জয় ঢাক বাজয়ে বিশাল সহস্র সহস্র ছত্র পতাকা চামর চতুর্দিকে শোভা করে পরম সুন্দর মহাজয় জয় শব্দ মহাহরিধ্বনি ইহা বই আর কোনো শব্দ নাহি শুনি রামকৃষ্ণ শ্রীগোবিন্দ মহাকুতুহলে উতরিলা সবে নরেন্দ্রের কুলে জগন্নাথ গোষ্ঠী শ্রীচৈতন্য গোষ্ঠী সনে মিশাইলা ও ভুলিলা সংকীর্তনে দুই গোষ্ঠী এক হই কি হইল আনন্দ কি বৈকুণ্ঠ সুখ আসি হইল মূর্তিমন্ত চতুর্দিকে লোকের আনন্দ অন্ত নাই সব করেন করায়েন চৈতন্য গোসাই রামকৃষ্ণ শ্রীগোবিন্দ উঠিলা নৌকায় চতুর্দিকে ভক্তগণ চামর ঢুলায় রামকৃষ্ণ শ্রীগোবিন্দ নৌকায় বিজয় দেখিয়া সন্তোষ শ্রী গৌরাঙ্গ মহাশয় প্রভু সকল ভক্ত লই কুতূহলে ঝাপ দিয়া পড়িলেন নরেন্দ্রের জলে শুনো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার যে রূপে নরেন্দ্র জলে করিলা বিহার পূর্বে যমুনায় যেন শিশুগণ মেলি মণ্ডলী হইয়া করিলেন জল খেলি সেই রূপে সকল বৈষ্ণবগণ মেলি পরস্পর করে ধরি হইলা মণ্ডলী দেশে জলকেলি আছে কয়া নামে সেই জলক্রীড়ারম্বিলে ন প্রথমে কয়া কয়া বলি কর তালি দেন জলে জলে বাদ্য বাজায়েন বৈষ্ণব সকলে গোকুলের শিশুভাব হইল সবার প্রভু হইল গোকুলেন্দ্র অৱতাৰ বাহ্য নাহি কারো সবে আনন্দে বিহবল নির্ভয়ে ঈশ্বর দেহে সবে দেন জল অদ্বৈত চৈতন্য দুহে জল ফেলা ফেলি প্রথমে লাগিলা দুহে মহাকুতুহলি অদ্বৈত হারেন ক্ষণে ক্ষণে বা ঈশ্বর নির্ঘাত নয়নে জল দেন পরস্পর নিত্যানন্দ গদাধর শ্রীপুরী গোসাই তিনজনে জলযুদ্ধ কারো হারি নাই দত্তে গুপ্তে জলযুদ্ধ লাগে বারবার পরানন্দে দুইজনে করে নহংকার দুই সখা বিদ্যানিধি স্বরূপ দামোদর হাসিয়া আনন্দে জল দেন পরস্পর শিবাস শ্রীরাম হরিদাস বক্রেশ্বর গঙ্গাদাস গোপীনাথ শ্রীচন্দ্রশেখর এই মতো অন্য অন্যে দেন সবে জল চৈতন্য উল্লাসে সবে হইলা বিহল শ্রীগোবিন্দ রামকৃষ্ণ বিজয় নৌকায় লক্ষ লক্ষ লোক জলে হরি সে বেড়ায় সেই জলে বিষয়ী সন্ন্যাসী ব্রহ্মচারী সবেই আনন্দে ভাসে জলক্রীড়া করি কেন সে চৈতন্য মায়া সে স্থানে আসিতে কারো শক্তি নাহি কেহ না পায় দেখিতে অল্প ভাগ্যে সে চৈতন্য গোষ্ঠী নাহি পাই কেবল ভক্তির বস চৈতন্য গোসাই ভক্তি বিনা কেবল বিদ্যায় তপস্যায় কিছু নাহি হয় সবে দুঃখ মাত্র পায় সাক্ষাতে দেখ এই সেই নীলাচলে চলে এতেক চৈতন্য সংকীর্তন কুতূহলে যত মহাজন নাম সন্ন্যাসী সকল দেখিতেও ভাগ্যকার নহিল বিরল আরও বলে চৈতন্য বেদান্ত পাঠ ছাড়ি কি কার্যে বা করেন কীর্তন হুড়াহুড়ি সর্বদাই প্রাণায়াম এই সে জ্যোতি ধর্ম নাচিবে কাঁদিবে কি সন্ন্যাসীর কর্ম তাহাতেই যেসব উত্তম ন্যাসীগণ তারা বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাজন কেহ বলে জ্ঞানী কেহ বলে বড় ভক্ত প্রশংসেন সবে কেহ না জানেন তত্ত্ব এই মতো জলক্রীড়া রঙ্গ কুতূহলে করেন ঈশ্বর সঙ্গে বৈষ্ণব সকলে পূর্বে যেন জলক্রীড়া হইল যমুনায় সেই সব ভক্ত লই চৈতন্য রায় যে প্রসাদ পাইলেন জাহ্নবী যমুনা নরেন্দ্র জলের হইল সেই ভাগ্য সীমা এ সকল লীলাজীব উদ্ধার কারণে কর্মবন্ধ ছিন্ডেই হা শ্রবণে পঠনে তবে প্রভু জলক্রিয়া সম্পন্ন করিয়া জগন্নাথ দেখিতে চলিলা আলোয়া জগন্নাথ দেখি প্রভু সর্বভক্তগণ লাগিলা করিতে সবে আনন্দে রোদন জগন্নাথ দেখি প্রভু হায়েন বিহবল আনন্দ ধারায় অঙ্গ তিতিল সকল অদ্বৈতাদি ভক্ত গোষ্ঠী দেখে না সন্তোষে কেবল আনন্দ সিন্ধু মধ্যে সব ভাসে দুই দিকে সচল নিশ্চল জগন্নাথ দেখি দেখি ভক্ত গোষ্ঠী হয় দণ্ডপাত কাশী মিশ্র আনি জগন্নাথের গলার মালানি অঙ্গভূষা কইলেন সবার মালালয় প্রভু মহা ভয় ভক্তি করি শিক্ষাগুরু নারায়ণ শিবেশধারী বৈষ্ণব তুলসী গঙ্গা প্রসাদের ভক্তি তিহ সে জানেন অন্যে না ধরে সে শক্তি বৈষ্ণবের ভক্তি এই দেখানো সাক্ষাৎ মহাশ্রমী বৈষ্ণবের করে দণ্ডপাত সন্ন্যাস গ্রহণ কইলে হেন ধর্ম তার পিতাশী পুত্রের করেন নমস্কার অতএব সন্ন্যাসাশ্রম সবার বন্দিত সন্ন্যাসী সন্ন্যাসী নমস্কার সে বিহিত তথাপি আশ্রম ধর্ম চারি বৈষ্ণবেরে শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ আপনে নমস্করে তুলসীর ভক্তি এবে সুনমন দিয়া যেরূপে কইলেন লীলা তুলসী লইয়া এক ক্ষুদ্র ভাণ্ডে দিব্য মৃত্তিকা পুরিয়া তুলসী দেখেন সেই ঘটে আরপিয়া প্রভু বলে আমি তুলসীরে না দেখিলে ভালো নাহি বাসো যেন মৎস্যবিনে জলে যবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ তুলসী লইয়া অগ্রে চলে একজন পশ্চাতে চলেন প্রভু তুলসী দেখিয়া ধারা আনন্দধারা অঙ্গ বহিয়া সংখ্যা নাম লইতে যে স্থানে প্রভু বৈশে তথায় রাখেন তুলসীরে প্রভু পাশে তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম এ ভক্তি যোগের তত্ত্ব কে বুঝিবে আন পুনঃ সেই সংখ্যা নাম সম্পূর্ণ করিয়া চলেন ঈশ্বর সঙ্গে তুলসী লইয়া শিক্ষা গুরু নারায়ণ যে করায়েন শিক্ষা তাহা যে মা সেই জন্ম পায় রক্ষা জগন্নাথ দেখি জগন্নাথ নমস্করি বাসায় চলিলা গোষ্ঠী সঙ্গে গৌরহরি যে ভক্তের যেন রূপ চিত্তের বাসনা সেই রূপ সিদ্ধ করে সবারও কামনা পুত্র প্রায় করি সবে রাখিলেন কাছে নিরবধি ভক্ত সব থাকে প্রভু পাছে যতেক বৈষ্ণব গৌর দেশে নীলা চলে একত্রে থাকেন সবে কৃষ্ণ কৌতূহলে শ্বেত দ্বীপবাসীও যতেক বৈষ্ণব চৈতন্য প্রসাদে দেখিলেক লোক সব শ্রীমুখে অদ্বৈত চন্দ্র বারবার কহে এসব বৈষ্ণব দেবতার দৃশ্য নহে রোদন করিয়া কহে চৈতন্য চরণে বৈষ্ণব দেখিল প্রভু তোমার কারণে এসব বৈষ্ণব অবতারে অবতারী প্রভু অবতরে ইহা সবে অগ্রে করি যেরূপে প্রদ্যুন্ম অনিরুদ্ধ সংকর্ষণ সেই রূপ লক্ষণ ভরত শত্রুঘ্ন তাহারা যেরূপ প্রভু সঙ্গে অবতরে বৈষ্ণবের সেই রূপ প্রভু আজ্ঞা করে অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই সঙ্গে আইসেন সঙ্গে যায়েন তথাই ধর্ম কর্ম জন্ম বৈষ্ণবের কহু নহে পদ্মপুরাণেতে ইহা ব্যক্ত করি কহে যথা সৌমিত্র ভরত যথা সনাদয় तथा तेनैव जायन्ते मर्तलोकं जर्दिच्छया पुनस्तेनैव जाष्यन्ते तद्विष्णुशाश्वतं पदं न कर्मबन्धनं जन्म वैष्णवानाञ्च विद्यते হেন মতে ঈশ্বরের সঙ্গে ভক্তগণ প্রেমে পূর্ণ হইয়া থাকেন সর্বক্ষণ ভক্তি করি যে শুনয়ে এসব আখ্যান ভক্ত সঙ্গে তারে মিলে গৌর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেন বৃন্দাবন দাসতছু পদযুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতে অন্তখণ্ডে জলক্রীড়াদি বর্ণনম নাম অষ্টমধ্যায়